জাবির ইবনা আবদুল্লাহ রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কি বিছানার চাদর ব্যবহার করেছ আমি বললাম হে আল্লাহ রসুল বিছানার চাদর কোথায় পাবো নাবি সাল্লাহ সাল্লাম বলেন খুব শীঘ্রই এগুলো পেয়ে যাবে